মায়ের গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে দুধ মায়ের দুধ মায়ের গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে দুধ মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোধ আমার শোধ মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোবে না রে মায়ের গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে দুধ মায়ের দুধ গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে দুধ মায়ের ঋণ কোনো হবে না বন্ধুরা আপনারা শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথা সুর ও কণ্ঠ দিয়েছেন হাফিজ খায়রুল বাসার দেলোয়ার দশ মাস দশ দিন ছিলাম মায়ের গর্ভে কত কষ্ট দিলাম তার মনে আর পূর্বে দশ মাস দশ দিন ছিলাম মায়ের গর্ভে কত কষ্ট দিলাম তার মনে আর পূর্বে আর পূর্ব মাই কত কষ্ট করে পার হয়ে তোর যুগ আমার মাই কত কষ্ট করে পার হয়ে তোর যুগ মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোধ আমার মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোবে না রে শো মায়ের গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে দুধ মায়ের দুধ গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে দুধ মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোধ মায়ের ঋণ কোনো হবে না রে শোবে না রে শো যেই মা রাত জাগিয়া রাত জাগিয়া ঘুম পাড়াতো গভীর রাতে কাঁদলেও আমি কাকে জড়িয়ে নি জড়িয়ে নিত যেই মা রাত জাগিয়া রাত আমায় ঘুম পাড়াতো গভীরাতে কাঁদলে আমি গাকে জড়িয়ে নি জড়িয়ে নি তোমার ওই আদর মাগো কতই না অদ্ভুত আমার মায়ের আদর যেন কতই না অদ্ভুত না মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোধ আমার মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোবে না রে শো মায়ের গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে দুধ মায়ের দুধ গর্ভে থাকতে রক্ত খেলাম জন্মের পরে পরে মায়ের ঋণ কোনো দিন হবে না শোধার শোধ মায়ের ঋণ কোনো দিন হবে না রে শোধাবার মায়ের ঋণ কোনো দিন হবে না রে শুবে না